রাষ্ট্রীয় শোকবার্তা যায় বাংলাদেশ থেকে আমেরিকা রাষ্ট্রীয় শোকবার্তা যায় বাংলাদেশ থেকে আমেরিকা এদিকে বাংলাদেশের জন্য থাকে অপার সম্ভাবনাময় গুমচোকহীন সরকার আর টর্চহীন সেনাবাহিনী জনগণ ব্যস্ত গণ হত্যার সংজ্ঞা নিয়ে তারপরও লাল নীল উৎসব বাতি জ্বলে ওঠে নগরে সড়কে সড়কে নগরে নগরে সড়কে সড়কে নগরে একটা জানলা বিহীন অন্ধকার রাত ভোর হয় না একটা জানলা বিহীন অন্ধকার রাত ভোর হয় না সহস্র মৃত্যুর বদলে একটি প্রাণ এর নাম বাংলাদেশী শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা রাষ্ট্রীয় শোকবার্তা যায় বাংলাদেশ থেকে আমেরিকা এদিকে বাংলাদেশের জন্য থাকে অপার সম্ভাবনাময় গুমচোকহীন সরকার টর্চহীন সেনাবাহিনী জনগণ ব্যস্ত গণ হত্যার সংজ্ঞা নিয়ে তারপর লাল নীল উৎসব বাতি জ্বলে ওঠে নগরে সড়কে সড়কে নগরে নগরে সড়কে সড়কে নগরে একটা জানলা বিহীন অন্ধকার রাত ভোর হয় না একটা জানলা বিহীন অন্ধকার রাত ভোর হয় না সহস্র মৃত্যুর বদলে একটি প্রাণ এর নাম বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা গুম হয়ে যাওয়া মানুষগুলো মায়ের স্বপ্নে এসে কাঁদে ওই মরছে আমার বোন গার্মেন্টসে আগুনে পুড়ে দেখো মরছে আমার ভাই বহুতল ভবন ধসে এখন হয়ে গেল নদীগুলো সব ইট সিমেন্টের বাঁধে জনগণে কেন ব্যস্ত শুধু গণহত্যার সংজ্ঞা নিয়ে জনগণে কেন ব্যস্ত শুধু গণহত্যার সংজ্ঞা নিয়ে জনগণ ব্যস্ত গণ হত্যার সংজ্ঞা নিয়ে তারপর লাল নীল উৎসব বাতি জ্বলে ওঠে নগরে সড়কে সড়কে নগরে নগরে সড়কে সড়কে নগরে একটা জানলা বিহীন অন্ধকার রাত ভোর হয় না একটা জানলা বিহীন কঠিন অন্ধকার রাত ভোর হয় না সহস্র মৃত্যুর বদলে একটি প্রাণ এর নাম বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি শোক বারতা বাংলাদেশি সুখ বারতা বাংলাদেশি সুখ বারতা বাংলাদেশি সুখ বারতা